সালাম থেকে বর্ণনা করেন যে আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ যারা আল্লাহর ছায়ার নিচে রোজ কেয়ামতের মাঠে স্থান পাবে কেয়ামতের মাঠ যেখানে কোনো গাছপালা থাকবে না সূর্য এক মাইল মাথার উপরে চলে আসবে এক বিভীষিকা অবস্থা চণ্ড গরমের সময় মানুষ কোথাও ছায়া খোঁজ করে পাবে না সেই মুহূর্তে মহানব্বুল আলমিনের আরশা আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেই মহানব্বুল আলমিনের আর্শের নিচে সাত শ্রেণীর মানুষ ছায়াস্ত হবে এদেরকে আল্লাহ রব্বুল আলমিন তার বিশেষ রাহমাত দিয়ে আল্লাহর আর্শের নিচে ছায়া দান করবেন এখানে সাত প্রকারের কথা উল্লেখ রয়েছে হাদিসে ইমাবিবিন হাজার আসকর রহমাতুল্লাহ আলাই দান খায়রাতের সঙ্গে যে সম্পৃক্ত সেইটুকু শুধু বর্ণনা করেছেন সাত শ্রেণীর প্রথম হচ্ছেন আল ইমামুল আদেল ন্যায় ইনসাফকারী রাষ্ট্রপতি দায়িত্বশীল দুই নম্বরে সাব নাসাফি এবাদাতিল্লা ওই যুবক যে তার যৌবনকাল তার সেই যখন রক্ত তকবগা ছিল এই সময় মহান আলমিনকে ভুলে যায় নাই আল্লাহর ইবাদতে কাটিয়েছে মানুষ বড় হয়ে গেলে আল্লাহর পথে থাকে কিন্তু যখন যৌবনের পাগলামি একটা বয়স হয়ে যায় তখন সে এলোমেলো ডানে বামে চলতে থাকে তখন সে দুনিয়ার শাহওয়াতের পিছনে ছুটতে থাকে কিন্তু এ যুবক তার পরিপন্থী তার বিপরীত যৌবন কালকে কন্ট্রোল করে মহান আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে তিন নম্বর রাজুলুন কালবুহুমা আল্লাকুন বিল মাসাজেদ ওই ব্যক্তি যার অন্তরটা আল্লাহর ঘর মসজিদের সঙ্গে ঝুলে থাকে এক অক্ত সালাত আদায় করে জোহর আদায় করে আসলে কখন আসর আদায় করবে আসর আদায় করে আসলে কখন মাগরীব হবে মাগরীব আদায় করলে কখন এসা হবে এসা হলে কখন ফজর হবে এভাবে আল্লাহর ঘরের সঙ্গে তার অন্তরটা ঝুলে থাকে বা জামাত জামাতের সঙ্গে সালাত আদায় করার জন্য তার মনটা ওই দিকে ঝুলে থাকে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল্লা আলমিন তার আর্শের নিচে রোজ কেমত হাসরের দিনে তিনি ছায়া দিবেন চার নম্বর রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইস্তামা আলাইহি ও তাফারাক আলাই দুইজন মানুষ আল্লাহর অস্তে তারা দুইজনে এক জায়গায় হয় আর আল্লাহর অস্তে তারা দুই জায়গায় হয় অর্থাৎ ভালোবাসাটা তাদের আল্লাহবফিল্লাহ ওয়ালবুফিল্লাহ আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে আবার আল্লাহর কোনো নিয়ম কানুন আল্লাহর কোনো বিধানের সীমালঙ্ঘন হলে তখন একে অপরকে ঘৃণা করে তাহলে আল্লাহর হস্তে ভালোবাসা আজ কিন্তু বিভিন্ন অস্ত্রের ভালোবাসা রয়েছে ভাষার জন্যে দেশের জন্যে গ্রুপের জন্য দলের জন্যে আপন মাঝহের জন্যে বিভিন্ন ভাবে বিভিন্ন দুনিয়ার বিভিন্ন কিছু কেন্দ্র করে ভালোবাসা হয় কিন্তু আল্লাহর অস্তে ভালোবাসার আজ প্রচন্ড অভাব কাজেই দুইজনের দিনদার পরেজগার কিন্তু একজন এই গ্রুপ আর একজন আরেক ভিন্ন গ্রুপ একে অপরকে আর ভালোবাসতে পারে না কারণ এদের ভালোবাসা গ্রুপের জন্যে দলের জন্য আল্লাহর অস্তে নয় কাজে এরা আল্লাহর অস্তে ভালোবাসে এক জায়গায় হয় আবার আল্লাহর অস্তেই তাদের কি হয় সম্পর্ক আবার ক্ষীণ হয় দুর্বল হয় এই শ্রেণীর মানুষকে আল্লাহ আর নিচে ছায়া দিবেন এরপরে পাঁচ নম্বর ওরা চলুন দাঁত ইমরাত দাঁত ইমরাহ দাতু হাসাবিন ও فقال ফকাল ইন্নি আকাফুল্লাহ একজন নারী বংশের দিক থেকে অনেক উঁচু মানের সৌন্দর্যের দিক থেকে সুন্দরী অপূর্ব সুন্দরী তাকে ডাকে আসো আমার সঙ্গে অন্যায় কাজ করো তখন সে বলে ইদনি আখাফুল্লাহ তুমি কি মনে করো আমি আল্লাহকে ভয় করি সব কিছু সুযোগ থাকার পরেও কোনো বাধা বিপত্তি না থাকার পরে উচ্চ বংশের সুন্দরী নারী তাকে ডাকে অন্যায় কাজের দিকে আল্লাহর ভয়ে সে বলে আমি আল্লাহকে ভয় করি তোমার এই আহ্বানে আমি সাড়া দিতে পারবো না ছয় নম্বরে রাজুলুন জাকার আল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা ওই ব্যক্তি যে আল্লাহর ভয়ে নির্জনে আল্লাহকে ডাকে আর চোখ দিয়ে পানি বইতে থাকে অশ্রু সজল হতে থাকে আল্লাহর ভয়ে কাঁদতে থাকে এই ছয় প্রকার মানুষ আর সাত নম্বরে হলো যেটা এখানে উল্লেখ করেছেন ওরাজুলন তাসাদ্দাকা বে সাদাকা ওই লোকটি যে দান করে খাইরাত করে গরিব মিসকিনকে এতিম অনাথের হাতে তার নিজস্ব উপার্জন হালাল উপার্জন থেকে কিছু দান করে দেয় তবে এই দান যখন করে আখফাহা এটাকে গোপন করে রাখে মানুষ দেখানোর জন্য নয় মানুষকে শোনাবের জন্য নয় সবার সামনে নয় অত্যন্ত গোপনে কেউ যেন জানতে না পারে আল্লাহ ছাড়া আর যাকে দান করছে যে গ্রহিতা সে ছাড়া আর কেউ যেন দেখতে না পায় হাত্তা আলামা তাআলামা আলো মা তুনফিকু ইয়ামিনুহু ডান হাত যা খরচ করে এমনকি তার বাম হাতও জানতে পারে না এত গোপনে এত ভাবে সে দান করে যাতে করে কেউ দেখতে না পারে জানতে না পারে কারণ হতে পারে মানুষ দেখলে জানলে এখানে দানের সেই সবটা কমে যেতে পারে মানুষ দেখানো মানুষ শোনানো কোনো কিছু অন্তরে চলে আসলে সেই আমলটা সেই এবাদতটা বরবাদ হয়ে যায় নষ্ট হয়ে যায় এটা আল্লাহর কাছে কবল হয় না তাই এখানে ইমাম ইবনা হাজার আসকর রহমতুল্লাহ আলাই এই অংশটুকু নিয়েছে আমাদেরকে এ কথাই এ হাদিসের দ্বারা আমরা বুঝতে পারি যে দান সাদকা করতে হলে সেটা মানুষকে না দেখিয়ে না শুনিয়ে যতটুক সম্ভব গোপনে দান করা এতিমের ঘরে আপনি গিয়ে বিধবার ঘরে গিয়ে নির্জনে গিয়ে তার হাতে দিয়ে আসুন বলে দিন কেউ যেন না জানে এইভাবে সংগোপনে দান খাইরাত করা এটাই হলো উত্তম তবে প্রকাশ্যে যদি দেওয়ার প্রয়োজন হয় এবং এমন অবস্থা হয় যেখানে প্রকাশ্য ছাড়া দেওয়া যাচ্ছে না আল্লাহ রব বলেন যদি তোমরা তোমাদের দান খৈরাতকে তোমরা প্রকাশ্যে দাও সেটা উত্তম তবে গোপন করাটা নিঃসন্দেহের চেয়ে বেশি উত্তম তাহলে দান খাইরাতের ব্যাপারে যত গোপনীয়তা রক্ষা করা যায় তত উত্তম ডেকে হেকে ঢোল পিটিয়ে আর লাইন ধরিয়ে আর লোকজন হিড়াহিড়ি আর পিড়াপিড়ি করে দুই চারটা আবার দেখা যায় যে পিষ্ট হয়ে মারাও যাচ্ছে পেপার পত্রিকা আসছে এই ধরনের দান খায়াত করা মোটেই ঠিক নয় যদি আপনি দুনিয়ায় এইভাবে দেখার জন্য করেন তাহলে দেখাই হবে মানুষে বলবে দানবীর কিন্তু মহানব্বুল আলমিনের কাছে আপনার জন্য কিছুই থাকবে না এ হাদিসটি ইমাম বুখারি এবং মুসলিম রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন ونقبة بن عامر رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كل امرئ في ظل صدقته حتى يفصل بين الناس رواه ابن حبان والحاكم ওকবা বিন আমির রাজিয়াল্লাহ তাল আনু থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর নবী আলাইসালামকে বলতে শুনেছি কুল্লুমরিন ফিদিল্লি সাদাকাতে প্রতিটি মানুষ কেয়ামতের দিন সে যা দান করেছে খৈরাত করেছে এটা একটা ছায়া বানিয়ে দিবেন আল্লাহ রব্বুল্লা আলমিন যার যার দান সত্যি আল্লাহকে খুশি করার জন্য যদি করে থাকে মানুষের উপকারের জন্য করে থাকে এর যারা হাকদার তাদের কাছে পৌঁছে থাকে তাহলে তার এই দানটা এই খায়রাতটা কেয়ামতের মাঠে যখন আল্লাহর আশা আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তখন তার এই দান খায়রাতটাকে মহান রব্বুল আলমিন একটা মেঘমালার মতো করে বা যে কোনো কিছুর মতো করে একটা ছায়া বানিয়ে দিবেন আর ওর নিচে ওই দানবীর ছায়ার নিচে অবস্থান করবে সেই কঠিন পঞ্চাশ হাজার বছরের দিন লম্বা এক দীর্ঘ দিন মানুষ নাফসি নাফসি করবে ঘামের মধ্যে সাঁতরাবে এক কঠিন অবস্থা কেউ কাউরি খবর নিবে না কোথাও তো ছায়া নেই সেই কঠিন দিনে মহানব্বুল আলমিন আপনার দানকে ছায়া বানিয়ে দিবেন আর ওর নিচে ছায়া গ্রহণ করবে সেই দানবীর হাত্তা ইউসারা বাইনার নাস মানুষের মাঝে ফাইসলা করা পর্যন্ত ওই ছায়া তাকে ছায়া দিবে সেই ছায়া তাকে ছায়া দিবে তাহলে ছোট্ট একটি বিরতির পরে আবার আমরা ফিরে আসব দার্সা হাদিসের বাকি অংশ পূর্ণ করার জন্যে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাদের সকলকে কোরআন করিম হেদায়াতের মূল সম্ভার আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দিনী বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস বাংলায় marriage or divorce.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 আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক শ্রোতা আমরা সাধারণ দান সৎকার অধ্যায়ে দুইটি হাদিসের মধ্যে শেষ করেছি এবার আমরা তৃতীয় হাদিসে যাব ওয়ান হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আন عن النبي صلى الله عليه وسلم قال اليد العليا خير من يد السفلى আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে হাকিম বিন হিজাম বর্ণনা করেন আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আলিয়াদুল উলিয়া খৈর সুফলা যে হাত দান করে ওই হাত উত্তম যে হাত গ্রহণ করে তার চাইতে অর্থাৎ যারা হাত পেতে বেড়ায় বা কাউরি কাছে কিছু গ্রহণ করে এ হাতের চাইতে যে দান করে সে হলো উত্তম হাত নিঃসন্দেহে দানবীর দান গ্রহিতার চাইতে উত্তম কারণ সে তার অর্জিত কষ্টের পয়সা থেকে অন্যের হাতে উঠিয়ে দেয় তবে কথাও মনে রাখতে হবে যে যাদের হাক রয়েছে এই সৎকা খাইরাত নেওয়ার জন্যে নিঃসন্দেহে এরাকে যদি আল্লাহ গরিব না করতেন তাহলে আপনি বড়লোক আপনি দাতা আপনি দানবীর এই দান করার সুযোগ পেতেন না এই সোয়াব অর্জন থেকে আপনি বঞ্চিত রইতেন এজন্য মনে করতে হবে যে মহানব্বুল আলামিন একজনকে আরেকজন উপরে প্রাধান্য দিয়েছেন এটা পরীক্ষা করার জন্যে আল্লাহ রব্বুল আলমিন এটা আপনার দান করে আপনার সেই আখেরাতের ব্যালেন্স বাড়াবের এক সুযোগ এই জন্য কোন ক্রমে আমরা যারা গ্রহিতা গরিব দুঃখী মিশ্রিকীন এদের প্রতি এহসান করে কোন সময় আমরা এটাকে নষ্ট করে দেব না আল্লাহ আদা তোমরা তোমাদের দান খাইরাত গুলিকে এহসান জিতিয়ে এই আমি দিয়েছিলাম আমি করেছিলাম আমি না হলে কি হতো তোমার এইভাবে খোটা দিয়ে এবং কষ্ট দিয়ে তোমাদের দান সৎকাত নষ্ট করে দিও না তোমাদের দান খাইরাত তোমরা কি করো না পণ্ড ভণ্ড করে দেও না লন্ড ভণ্ড করে নষ্ট করে দেও না এটাকে দেওয়ার সময় যেমন ইখলাস আল্লাহ খুশি করার জন্য আল্লাহ আমাকে দিয়েছেন সেই খুশি হয়ে দেওয়া যিনি দান গ্রহণ করছেন তার প্রতি কোনো প্রকার তাকে ঘৃণা বা কোনো রুষ্ট কথা না বলে তাকে খুশি মনে তার অভাব মেটাবের জন্য দান করা ওয়াবদা বিমান তাউল আল্লাহ নবী বললেন তুমি এই যে খরচ করা শুরু করবে তোমার যাকে যাদের তুমি দায় দায়িত্ব তোমার প্রতি যাদের ভরণ পোষণ তোমার দায়িত্ব যাদের খাওয়া দাওয়া তোমার প্রতি দায়িত্ব তাদের দিয়ে শুরু করো তোমার বাবা তোমার মা তোমার স্ত্রী তোমার ছেলে মেয়ে এদের দ্বারা তুমি শুরু করবে খরচ করা আর উত্তম দান তো ওইটা যে দান করার পরে নিজে আবার অভাবী হয়ে যায় না আল্লাহ রবিন তার হাবিবকে বলেন যে একেবারে পুরো হাত বিছিয়ে দিয়ে যা আছে সব দিয়ে শেষ করো না তাহলে সব শেষ না করে কিছু রেখে এমন দান সদকা করা উত্তম যেটার মাধ্যমে নিজে আবার কি থাকে অন্যের মুখাপেক্ষী থাকে না অর্থাৎ নিজের রেখে নিজের চলার মতো সঙ্গতি রেখে যথাসম্ভব দান খায়রাত করা এটি হল উত্তম ওমাইয়াস্তাফিফ ইউ এফুহুল্লাহ ওমাইয়াস্তাগনি ইউগনিহুল্লাহ মোত্তাফাকুন আলাই আল্লাহ নবী আলিসাল্লাম বলেন আর যে পবিত্র থাকতে চায় অন্যের কাছে হাত পাততে চাই না ওমাইস্তাফেব যে অন্যের কাছে হাত পাতে না বরং নিজে কষ্ট করে কষ্ট করে অর্জিত পয়সা ইনকাম করে এর দ্বারা জীবন যাপন করে প্রয়োজন যখন হয় তখনও সে হাত বাড়ায় না আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে আফিফ রাখেন যে হাত পাতে না হাত পাততে চাই না মহানব্বুল আলমিন তাকে অন্যের কাছে হাত না পাতিয়ে তাকে তার পূর্ণ চাহিদা তিনি পূরণ করে দেন আর যে নিজে মুক্ত থাকতে চায় আল্লাহ রব্বুল আলমিন তার অভাব কারোর কাছে প্রকাশ করেন আল্লাহ ছাড়া আল্লাহ রব্বুল আলমিন তাকে অভাবমুক্ত রাখেন এই হাদিসটি বুখারি নিয়ে বর্ণিত হয়েছে শব্দগুলি ইমাম বুখারির তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে দাতা হাত গ্রহিতার চেয়েতে উত্তম এবং আমি খরচ শুরু করব যাদের দায়িত্ব আমার প্রতি তাদের থেকে এবং উত্তম সদকা দান করার পরে যেন নিজে আবার অন্যের কাছে হাত পাততে না হয় আরো জানলাম যে পবিত্র থাকতে চায় অন্যের কাছে হাত পাততে চাই না আল্লাহ রব্বুল আলমিন সেই ব্যবস্থায় করেন আর যে অন্যের মুখাপেক্ষী হতে চাই না আল্লাহ রব্বুল আলমিন তাকে সেইভাবেই তার জীবন চলার ব্যবস্থা করে দেন আল্লাহ রব্বুল আলমিন তিনি রুজি রুটির মালিক মহানবুল আলমিন তার নবীকে বলেন হে আমার হাবিব বলে দিন যে আমার প্রতিপালক তিনি যাকে চান তাকে দেন আর যাকে চান তাকে একটু টেনে ধরেন কিন্তু বেশিরভাগ মানুষই এই বিষয়টা জানে না অমামিন দাবাতিন ফিল আরদি এই পৃথিবীতে যত কিছু আছে সবার রিজিকের মালিক একমাত্র আল্লাহ তিনি রাজ্জাক তার হাতে সবকিছু মহানবুল আলমিন যাকে যেভাবে চাইবেন ওইভাবে দিবেন সমস্ত রুজি রুটির চাবিকাঠি একমাত্র মহানব্বুল আলমিনের কাছে কাজে আপনার সমস্যা প্রয়োজন মহানব্বুল আলমিনের কাছে চাইতে হবে তিনি পূরণ করবেন আপনি পবিত্র থাকতে চান অন্যের কাছে হাত পাততে চান না আপনি নিজে অন্যের মুখাপেক্ষী হতে চান না একমাত্র আল্লাহ ছাড়া আর কাউরি না আল্লাহ রবাহ সেভাবে আপনার ব্যবস্থা করে দিবেন এটা একইন সহকারে ইমান সহকারে একজন মমিন মুসলমান বান্দা যখন করবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কাউরি মুখাপেক্ষী তাকে করবে না وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله أي الصدقة أفضل قال جهد المقل وابدأ بمن تقول أخرج أحمد أبو داود وصاحب ابن خزيمة وابن حبان والحاكم আবু হরাইরা রাজি আল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আলিসাল্লামকে বলা হলো ইয়া রসুল আল্লাহ হে আল্লাহর হাবিব আয়ুসাদাকাত আফজাল সবচেয়ে উত্তম দান সদকা খাইরাত সবচেয়ে উত্তম খায়রাত কোনটি তিনি বললেন জহুদুল মুকিল যার অনেক কম আছে কষ্টে অর্জিত পয়সা তারপরও সেখান থেকে কিছু দান করে তার এই হাদিসে আমরা পেলাম যে মানুষ দান সদকা করার পরে তার অল্প আছে সেটুক থেকেও সেখান থেকেও সে দিয়ে দেয় তারপরও সে সবুর করে ধ্বজ ধারণ করে সে চিন্তা করে আমার তো কিছু আছে আরেকজনের তো নিঃস্ব রিক্ত হস্ত ওরে কিছু আমি দিয়ে দিই তার এখানে যে সবুর করতে পারবে ধৈর্য ধারণ করতে পারবে তার জন্যে অভাব তার আছে সমস্যা আছে ওইখান থেকে কিছু দান করে দেয় এটা উত্তম দান এর আগের হাতে যেটা গেল যে কান গেনান ওইখানে হলো যে সবুর করতে পারবে না নিজের অভাবে পড়ে যাবে সে নিজের অভাব মুক্ত রেখে তারপরে দান করবে তাহলে যে সবর করতে পারবে তার ক্ষেত্রে অল্প আছে তারপরেও দান করে কষ্ট হয় তারপরেও দান করে সেই উত্তম আর যে সবর করতে পারবে না তার নিজের যতটুকু প্রয়োজন সেটুকু রেখে বাকিটুকু দান করবে সেটাই তার জন্য উপযুক্ত এ হাদিসটি ইমা আহমাদ আবু দাউদ বর্ণনা করেছেন হাদিসটিকে ইবনে খোজাইমা ইবনে হেব্বান এবং হাকিম সহি বলেছেন وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم تصدقوا فقال رجل يا رسول الله عندي دينار আবু হরিরা থেকে আরো বর্ণিত আল্লাহ নবী আলিসাল্লাম তাসাদ্দাকু তোমরা দান খায়রাত করো গরিব মিসকিনকে তোমরা অভাব মুক্ত করার জন্য তোমাদের হাত প্রসারিত করো ফকাল রাজুল ইয়া রাসূলুল্লাহ একজন লোক বললেন হে আল্লাহ রাসূল ইন্দি দিনার আমার কাছে একটি মাত্র দিনার রয়েছে এক দিনার সোয়া চার গ্রাম স্বর্ণ পরিমাণ একটি দিনার সেই যুগের স্বর্ণর টাকা আমার কাছে মাত্র একটা দিনার আছে কালা তাসাদ্দাক বিহি আলা নাফসিক আল্লাহ বলে এটা তোমার নিজের জন্য খরচ করো এটা তোমার নিজের ওপরে কি করো দান করো অর্থাৎ নিজের প্রয়োজনে যেটা দান করা হবে খরচ করা হবে সেটা এক প্রকার কি সাদাকা আল্লাহর কাছে সব পাওয়া যাবে কালা ইন্দি আখার ওই লোকটি বলে আমার কাছে আরো আরেকটি দিনার রয়েছে কালা তাসাদ্দাক বিহি আলা ওয়ালা দেখ ওই দ্বিতীয় দিনারটি তোমার সন্তানের জন্য খরচ করো তোমার সন্তানের জন্য খরচ করবে সেটাও তোমার সোয়াব সেটাও তোমার সৎকা হয়ে যাবে কালা ইন্দি আখার আমার কাছে তৃতীয় আরেকটি কি রয়েছে দিনার রয়েছে কালা তা বিহা আলা যাও জাতিক আল্লাহ নবী বললেন তাহলে তৃতীয় দিনারটা তোমার স্ত্রী তোমার বিবির জন্য খরচ করো ওটাও তোমার জন্য সৎকা কালা ইন্দি আখার লোকটি বললেন যে আমার কাছে চতুর্থ একটি দিনার রয়েছে কালা তাসাদ্দক বিহি আলা খা তুমি ওই চতুর্থ দিনারটা তোমার খাদেম তোমার যে চাকর বাকর আছে যারা তোমার খিদমত করে তাকে তুমি দান করে দাও কলা ইন্দিয়া আখার ওই লোকটি বলল আমার কাছে পঞ্চম আর একটি দিনার রয়েছে কলা আন্তা আবসারবিহি আল্লাহ তুমি বেশি ভালো জানো তুমি নিজের জন্য রাখবে নিজেদের জন্য না গরিব মিসকিনকে দান করে দেবে তোমার নিজের হিসাবটা তুমি নিজে ভালো করে করো তোমার এটা ব্যাপার তাহলে এখানে আল্লাহ নবী আলিসাল্লাম নিজের উপরে খরচ নিজের জন্য নিজের সন্তানের জন্য সন্তান সন্ততির জন্য নিজের স্ত্রীর জন্য নিজের খাদেমের জন্য যে খরচটা সেটাকেও সদকা অর্থাৎ দান খাইরাত সেটাও এক প্রকার সোয়াবের কাজ বলে আল্লাহ নবী আখ্যায়িত করলেন বরং অন্য হারিসা আছে যেই পয়সাটা তোমার পরিবারের জন্য খরচ করো ওইটা পয়সা আল্লাহর কাছে সবচেয়ে বেশি সব সুবহান আল্লাহ কাজে আমরা অনেক সময় ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজনের প্রয়োজন মিটাতে গিয়ে খরচ করতে গিয়ে রাগ ঝাল করি গোসা হয়ে যায় মন খারাপ করি এটা করার কিছু নেই আপনি যা কিছু করবেন এমনকি নিজের জন্য যা করবেন সেটাও আল্লাহর খাতার মধ্যে আপনার আখেরাতের ব্যালেন্সে সোয়াব হিসাবে লেখা হবে আপনার জন্য কি সৌভাগ্যের কথা এজন্য মন খারাপ করার কিছু নেই কষ্ট করে উপার্জিত পয়সা আপনি স্ত্রীর জন্য আপনি কাপড় কিনবেন এটা ওটা কিনবেন আপনি খাওয়া দাওয়া কিনবেন আপনার চিকিৎসা করবেন ছেলে মেয়েদের লেখাপড়া করবেন যা কিছু খরচ করবেন সবই আল্লাহর রাহে সদকায় পরিণত হয়ে যাবে এটা আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ নবী আলিসাল্লাম বললেন যে এরপরে যেটা তোমার কাছে সেটা তুমি ভালো জানো তোমার নিজের জন্য রাখবে না দান সৎকার করবে তুমি ভালো বোঝো হাদিস টিম আবু দাউদ নাসাই বর্ণনা করেছেন ইবনে হেব্বান এবং হাকিম হাদিসটিকে সহি বলেছেন আমরা এ পর্যন্ত যা বুঝতে পারলাম যে ফরজ জাকাত আদায় তো করতেই হবে ওখানে তো কোনো মাফ নেই এছাড়াও দান সদকা আপনি করতে পারেন এমনকি অমুসলিম যদি হয় ফরজ জাকাত এবং সদকাতুল ফিতের ফিতরা ছাড়া অর্থাৎ যেটা ফরজ জাকাত দিতেই হবে সেটা মুসলিম হওয়া শর্ত বাকি আপনার হাত যে কোনো মানুষের জন্য আপনার দুশ্মনও যদি হয় তার জন্য আপনি তাকে দান সদকা করতে পারেন এটা মানুষের প্রতি স্নান করা মানুষের প্রতি দয়া করা অন্য হালিস আছে এর হাম্মাং ফিল আর এর হামকামান ফিসামা যারা জমিনে আছে অভাবগ্রস্ত এদের প্রতি দয়া করো এদের প্রতি রহম করো উপরের মহানব্বুল আলমিন তোমার প্রতি দয়া করবে রহম করবে এজন্যে আমরা যা যতটুক সম্ভব অভাব যারা রয়েছে যারা এতি অনাথ তাদের প্রতি স্নান করব। এটাই হলো আমাদের দায়িত্ব কর্তব্য আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে যে ধন সম্পদ দিয়েছেন সেটাকে সুস্থভাবে সুন্দরভাবে এটা দান খায়রাত করে আমাদের আখেরাতের ব্যালেন্স যেন বাড়াতে পারে সেই তৌফিক দান করেন আকুল কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরু ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আজমাইন আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাত you ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদ রাজত্ব দিলেন দিলেন তাকে মনোনীত করলেন তারাই যখন যেটা বললো সেটা মেনে হুকুম রহমান আহমদুল্লাহ বিন মোহাম্মদ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী প্রতি বুধবার রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা